ড্যাডি মাম্মির যন্ত্রণায় আব্বু আম্মুর পাত্তা নাই বাংলা ভাষার দাম নাই স্বাধীনতার মূল্য নাই ড্যাডি মাম্মির যন্ত্রণায় আব্বু আম্মুর পাত্তা নাই বাংলা ভাষার দাম নাই স্বাধীনতার মূল্য নাই কি যে করি দুঃখে মরি লজ্জা সরমে হায় লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে হায় লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে ইংলিশে আয়ে বিরে অনার্স ছাড়ে না হত ভাঙা বাঙালি কখ পারে না ইংলিশে আয়ে বিয়ে অনার ছাড়ে না ভাঙা বাঙালি কখ পারে না খালাম মাতা নাইরে মুখে আন্তির গরমে হায় লজ্জায় মরি সরমে ড্যাডি মন্দির গরমে লজ্জায় মরি সরমে ড্যাডি মন্দির গরমে হায় লজ্জায় মরি সরমে ড্যাডি মন্দির গরমে লজ্জায় মরি সারামে ড্যাডি মাম্মির গরমে মা ডাকে কত মজা সে কি বোঝো না বাবাতে কি আদর সে কি জানো না মা ডাকে কত মজা সে কি বোঝো না বাবাতে কি আদর সে কি জানো না মা ডাকেতে শান্তি পাবে প্রতি কদমে है लज्जाए मोरी सारा में डैडी मम्मी गारा में लज्जाए मोरी सारा में डैडी मम्मी गारा में है लज्जाए मोरी सारा में डैडी मम्मी गारा में लज्जाए मोरी सारा में डैडी मम्मी गारा में আঙ্কেলের ঠেলা ঠেলি চাচা ডাকে না ব্রাদারের ঠেলা ঠেলি ভাইয়া জানে না আঙ্কেলের ঠেলা ঠেলি চাচা ডাকে না ব্রাদারের ঠেলা ঠেলি ভাইয়া জানে না বাংলা তাহার নাই রে মুখে ইংরেজির কারণে হায় লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে হায় লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে ড্যাডি মাম্মির যন্ত্রণায় আব্বু আম্মুর পাত্তা নাই বাংলা ভাষার দাম নাই স্বাধীনতার মূল্য নাই কি যে করি দুঃখে মরি লজ্জা সরমে হায় লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে হায় লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে লজ্জায় মরি সরমে ড্যাডি মাম্মির গরমে